আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান গাছ গাছালি পাপ পাখালি তোমার নামে গাইছে গান পাহাড় নদী ঝর্ণা ধারা করছে তোমার গুণগান গাছ গাছালি পাপ পাখালি তোমার নামে গাইছে গান পাহাড় নদী ঝর্ণা ধারা করছে তোমার গুণগান আপন গুণে ধন্য তুমি আপন গুণে মহিয়ান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান চন্দ্র সূর্য গ্রহ তারা আনছে ধরায় আলোর বান আকাশ বাতাস সবুজ জমিন সবই প্রভু তোমার দান চন্দ্র সূর্য গ্রহ তারা আনছে ধরায় আলোর বান আকাশ বাতাস সবুজ জমিন সবই প্রভু তোমার দান আপন গুণে ধন্য তুমি আপন নূরে জ্যোতিষমান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান তোমার দয়ার নাই তুলনা তুমি হলে রহমান আল্লাহ তুমি দয়াবান সবার প্রতি মেহেরবান